الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে জুমার আজানের পর থেকে নামাজের পূর্বের এই ফজিলতপূর্ণ সময় গুরুত্বপূর্ণ কিছু দিনই আলোচনা মজলিসে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন দিল খুলে আমরা সবাই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার এই হায়াতে জিন্দিগিতে ক্ষণস্থায়ী একটা জীবন দিয়ে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াটা আমাদের চিরদিনের ঠিকানা না অল্প কিছুদিনের নিবাস আর আমাদের চিরস্থায়ী ঠিকানা হলো আখেরাত এই দুনিয়াটা ঠিক যেরকম চিরস্থায়ী না এ দুনিয়ার সফলতাও চিরস্থায়ী না চিরস্থায়ী সফলতা হল আখেরাতের সফলতা দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী দুনিয়ার সফলতাটাও ক্ষণস্থায়ী দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী এই দুনিয়ার ব্যর্থতাটাও ক্ষণস্থায়ী আখেরাতের জীবনটা চিরস্থায়ী আখেরাতের সফলতাটাও চিরস্থায়ী আখেরাতের ব্যর্থতাটাও চিরস্থায়ী আখেরাতের জীবনটাই আসল জীবন আখেরাতের সফলতাটাই আসল সফলতা আখেরাতের ব্যর্থতাটাই আসল ব্যর্থতা দুনিয়ার এই জীবনটা এটা সফলতা ব্যর্থতার কোনো জীবনই না বরং দুনিয়ার জীবনটা হলো আখেরাতের চিরস্থায়ী সফলতা অর্জনের ঠিকানা দুনিয়ার এই জীবন থেকেই আখেরাতের জীবনের সামান এটাকে অর্জন করতে হবে আর দুনিয়ার এ জীবনে এই জীবনের মাধ্যমে আখিরাতের সফলতা অর্জনের একটা বড় বাধা এই বাধাটা হলো ইবলিস শয়তানের বাধা এই ইবলিস শয়তানের যাবতীয় বাধা এবং কৌশলগুলো অতিক্রম করে একজন মানুষকে আখেরাতের সফলতা অর্জন করতে হয় ইবলিসের কৌশল এই কৌশলে যারা হেরে যায় যারা ইবলিসের জালে ফেসে যায় তারা আখেরাতের জীবনে ক্ষতিগ্রস্ত হয় তো এই কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন এই ইবলিস এই শয়তান সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন যে তোমাদের সফল আখেরাতের জীবন গড়ার ক্ষেত্রে এই ইবলিস হলো বাধা এই ইবলিস হলো তোমাদের প্রথম শত্রু এই ইবলিসই তোমাদের শেষ শত্রু এই ইবলিস তোমাদের গোপন শত্রু এই ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু এই ইবলিস তোমাদের সবার শত্রু ইবলিস প্রতিটি আদম সন্তানের শত্রু প্রত্যেকটা আদম সন্তান ইবলিসের টার্গেট প্রত্যেকটা আদম সন্তান ইবলিসের টার্গেট সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সে ধনী হোক আর সে গরিব হোক সে রাজা হোক আর সে প্রজা হোক সে সাদা হোক আর সে কালো হোক সে পুরুষ হোক আর সে নারী হোক প্রত্যেকটা আদম সন্তান ইবলিসের টার্গেট এদের সকলের পিছনে ইবলিস শয়তান তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদের সকলকে নিজ জালের মাঝে আটকানো এদের সকলকে ধোকার শিকার করা এটা ইবলিসের কাজ একজন শিক্ষিত ব্যক্তির পেছনেও ইবলিসের কার্যক্রম চলছে চলবে একজন অশিক্ষিত ব্যক্তির পাশেও ইবলিস আছে একজন ধনী ব্যক্তির পাশেও ইবলিস আছে একজন গরিব ব্যক্তির পাশেও ইবলিস আছে একজন পুরুষ তার সাথে ইবলিস আছে একজন নারী তার সাথে ইবলিস আছে একজন আলেম তার সাথেও ইবলিস আছে ইবলিসের কার্যক্রম তার পিছনেও চলছে একজন ইমাম এই ইমাম কেউ নিজ চক্রান্ত দ্বারা নিজ আঘাত দ্বারা পরাজিত করা এই কার্যক্রম ইবলিসের চলমান বোখারি শরীফের হাদিস যে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন রক্ত যেমন ভাবে মানুষের শিরার মধ্য দিয়ে প্রবাহমান ঠিক এরকম ভাবে শয়তান ইবলিস সেও মানুষের মাঝে প্রবাহমান রক্তের মতো তার কার্যক্রম মানুষের মাঝে চলমান হাদিসের বর্ণনা একজন সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে ইবলিস এসে উপস্থিত হয় এই শয়তান তাকে স্পর্শ করায় এই শিশু সন্তান জন্মের সাথে সাথে কেঁদে উঠে এই ইবলিস শয়তান মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার সাথে অবস্থান করে জন্মের সাথে সাথে যেই ইবলিসের আগমন মৃত্যু পর্যন্ত এই ইবলিসের সাথে থাকা আমার আপনার হায়াতি জিন্দিগি যদি ৩০ বছর আমরা অতিবাহিত করে থাকি জন্মের সাথে সাথে এই তিরিশ বছরের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত ইবলিস সাথে ছিল আর হায়াত জিন্দগির বাকি অংশটাও ইবলিস সে সাথে থাকবে এবং ইবলিস তার কার্যক্রম তার ধুকার জালে আপনাকে আমাকে আমাদেরকে আবদ্ধ করার জন্য তার সার্বক্ষণিক তৎপরতা এটাকে সে চালিয়ে যাবে আমার আপনার আমাদের সাথে এই ইবলিসের এই শয়তানের সার্বক্ষণিক অবস্থান কেন এই শয়তান ইবলিস আমাদের কাছে কি চায় কোরআনে করিমের মাঝে তার বর্ণনা এসেছে কলা রব্বি বিমা আগুয়াইতানি কলা রব্বি বিমা আগুয়াইতানি লাউযাইনান্নালাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন قال ربي بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين এই ইবলিস যখন আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো তার বিতাড়িত হওয়ার কারণ হলো মানুষ পিতা আদমকে আল্লাহ তালার হুকুম ছিল সেজদা করার ইবলিশ চেষ্টা করে নাই তারপর আল্লাহ যখন তাকে সুকোচ করলেন কেন তুমি আমার হুকুম মানলে না ইবলিস আল্লাহ তালার সামনে যুক্তি তুলে ধরল এই আল্লাহর দরবারে যুক্তি তুলে ধরাটাই ইবলিসের অপরাধ এই অপরাধের পর আল্লাহ ইবলিসকে তার দরবার থেকে তাড়িয়ে দিলেন ফাখরোজ তুই বের হয়ে যা ইবলিস তখন জবাব দিল রব্বি হে পরওয়ার দেগার রব্বি হে পর দিগার বিমা আগুয়াইতানি যেহেতু এই মানুষ পিতা আদমকে সেজদা না করাতে আপনি আমাকে আপনার দরবার থেকে বিতাড়িত করলেন আপনি আমাকে পদভ্রষ্ট ঘোষণা করলেন ঠিক আছে নানা ধরনের সৌন্দর্য দ্বারা আকৃষ্ট করব এরা তো পৃথিবীতে থাকবে পৃথিবীতে যাবে আমি তাদের পৃথিবীর জীবনে তাদের হায়াতি জীবনে নানাহ সৌন্দর্য দ্বারা আমি তাদেরকে আকৃষ্ট করব আজমাইন এবং আমি তাদের সকলকে পদভ্রষ্ট করেই ছাড়ব আমি নানা সৌন্দর্য দ্বারা তাদেরকে আকৃষ্ট করব এবং আমি তাদেরকে পদভ্রষ্ট করেই ছাড়বো কোরআনে করিমের এই আয়াতখানাকে সামনে রাখলে শয়তানের আমাদের সাথে অবস্থান করার উদ্দেশ্য পরিষ্কার শয়তান চায় আমাদেরকে পদভ্রষ্ট করতে আর শয়তানের মানব সন্তানের মানবের সাথে অবস্থানের উদ্দেশ্য মানুষকে পদভ্রষ্ট করা কোরআনে করিমের এই আয়াত থেকে আরেকটা বিষয় বুঝে আসলো শয়তানের অবস্থানটা সুন্দর হিসেবে শয়তান পদভ্রষ্ট করার ক্ষেত্রে সুন্দরতম আকৃতির মাধ্যমে আমাদেরকে ঢুকাই ফেলবে শয়তান মানুষকে পদভ্রষ্ট করার ক্ষেত্রে তার নিকৃষ্ট চেহারা তার নিকৃষ্ট আকৃতিটাকে সামনে আনবে না শয়তান যা আমাদের সামনে আনবে তা হলো তার সুন্দরতম আকৃতি নানা ধরনের সৌন্দর্য দ্বারা শয়তান আমাদেরকে আকৃষ্ট করবে ময়লা আবর্জনা নিকৃষ্টতার মাধ্যমে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করবে না কারণ আমাদের কল্পনায় শয়তান অত্যন্ত নিকৃষ্ট জাত শত্রু হিসেবে শয়তানকে আমরা আমাদের কল্পনায় সুন্দর দেখি না দেখি নিকৃষ্ট জাত হিসেবে তাই আমাদেরকে ধোকা দেওয়ার ক্ষেত্রে নিকৃষ্ট আকৃতিতে এই শয়তানের যদি আগমন ঘটে আমরা নিকৃষ্টতাকে আমরা গ্রহণ করব না তো এই শয়তানের আগমনটা সুন্দরতম আকৃতিতে শেখ সাদির রহমতুল্লাহ আলাই তার বুস্তা কিতাবের মাঝে একটা ঘটনা আলোচনা করছেন এক বুজুর্গের ঘটনা তিনি আলোচনা করছেন এক বুজুর্গ স্বপ্নের মাঝে শয়তানের দেখা পাইল মরবিলি সেরাদি দে শখসে বখাব مربلی سرادید شخص بخاب بقامت سنو بر برو یافتاب نظر کر دو گفتائے نظیر قمر ندارند خلق از جمالت خبر तुरा सह में गिरू ये पिंदाश तंद बगर मा बेदर जैसे तिबंगाश तंद শেখ সাদি ঘটনা বলতেছেন মরিবিলি সেরা দি দে শাখসে বখাব শাখসে একজন ব্যক্তি এক বুজুর্গ ব্যক্তি ইবলিস রাদিদ বকা স্বপ্নের মাঝে ইবলিসের দেখা পাইল ইবলিসের সাথে তার দেখা হলো তো স্বপ্নে ইবলিসকে কেমন দেখলেন তিনি বকামাত সোনোবার খুব সুঠাম আকৃতির অধিকারী তার চেহারাটা সূর্যের মতো আলোময় সুঠাম আকৃতির অধিকারী সূর্যের মতো উজ্জ্বল আলোময় চেহারায় এই বুজুর্গ তার ইবলিসের সাথে সাক্ষাৎ হল নজর কর দে ওয়া গুফতায়ে নজর করদ ও গুফতায়ে নজির কমর নদারন্দ খলকজ জমালত খবর নজর কর সে মহান ব্যক্তি ইবলিসকে যখন তিনি সচক্ষে দেখতে পেলেন স্বপ্নের মাঝে ইবলিসকে ডাক দিলেন আয় নাজির কামার হে আলমুল চেহারার অধিকারী ব্লেস শুনে যা ডাক দিলেন এবং তাকে বললেন নাদারান দেখাল কাজ জামালাত খাবার তুমি এত সুন্দর তুমি এত উজ্জ্বল আকৃতির অধিকারী মানুষ তো তুমি যে এত সুন্দর মানুষ তো তা জানে না নাদারান দেখাল কাজ জামালাত খাবার তোমার সৌন্দর্যের এই আকৃতি সম্পর্কে মানুষের তো কোনো জ্ঞান নেই तुरा सह में गिरू ये पिंदाश तंद बगर मा बेद बगर मा बेदर जेशते बंगाश तंद तुरा তোমাকে তাহমেগি রুয়ে পিন্দাস দান্দ লোকেরা খুব নিকৃষ্ট আকৃতির নিকৃষ্ট জাতের ধারণা করে বগরমা বেদর বাঙ্গাশতান লোকেরা তোমার আকৃতি বাথরুমের বাজে বসে বসে আঁকে মানুষ তো তোমাকে এত নিকৃষ্ট জাত মনে করে এত খারাপ ইবলিস তোকে মানুষ মনে করে তোর আকৃতিটা মানুষ যদি আঁকতে চায় তো বাথরুমের মাঝে আঁকে নিকৃষ্ট জায়গায় তোমার আকৃতি আঁকে ভালো জায়গায় মানুষ তোমার কল্পনা করে না মানুষ পচা নোংরা দুর্গন্ধময় জায়গা যখন দেখে ভাবে এই জায়গাটা ইবলিসের জায়গা ইবলিস কোনো ভালো জায়গায় থাকে না নিকৃষ্ট ময়লা আবর্জনা দুর্গন্ধের মাঝে ইবলিশের বসবাস তুমি এত সুন্দর মানুষ তো তোমার এই সৌন্দর্য সম্পর্কে জানে না তো এই ব্যক্তির এই মন্তব্যের জবাব সেই স্বপ্নের কথা আলোচনা করতেছেন শেখ বখান্দিদ গুফতায় না শিখলে মানাস্তে ও লেকিন কলম দর কাফে দুশ্মনাস্তে বখান্দিদ ও গুফত আ মাসিক না মানাস্তে बखंदीद गुफ्ता न शिकले मनास्ते वलेकिन कलम दर कफे दुश्मनास्ते वलेकिन कलम दर कफे दुश्मनास्ते বখান্দিদ তো এই ব্যক্তির কথা যখন ইবলিশ শুনলো ইবলিশ হেসে দিল ও গুফত হেসে দিয়ে ইবলিস মুচকি হেসে ইবলিস সে জবাব দিল আ না শিখলে মানাস মানুষ যে আকৃতি দুর্গন্ধময় জায়গায় আমার যে আকৃতি আঁকে আরে ওইটা তো আমার আকৃতি না মানুষ যেইখানেই দুর্গন্ধ যেই জায়গায় নিকৃষ্ট যেই জায়গাটাই খারাপ মনে করে সে জায়গায় মানুষ মনে করে ওই জায়গাটা আমার ওই জায়গায় আমার আকৃতি আঁকে সেই জায়গাটাতে আমাকে কল্পনা করে আ না শিখলে মানাস কিন্তু ওইটা আমার আকৃতি না কাফে কিন্তু মানুষ তো আমার আকৃতি এভাবে আঁকবেই কারণ মানুষ জানে আমি তার শত্রু শত্রুকে কেউ কি তার ভালো জায়গায় ঠিকানা দেয় আমাকে ভালো জায়গায় কেন মানুষ কল্পনা করবে মানুষ জানে আমি তার শত্রু এই ধারণা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে শত্রু আর এই শত্রু হিসেবে মানুষ ভালো কোনো জায়গায় ভালো কোনো আকৃতিতে আমাকে কল্পনা করে না দামে বিখেশা আজ বেহেশতে কানুনম বকিমি নাগারান্দে জেশতে বরং দাখতাম বিখেশা আজ বেহেশত আমি সেই ইবলিস যেই ইবলিস বেহেস্তের ঠিকানা থেকে এই মানুষদেরকে বের করে এনেছি এই মানুষ সৃষ্টি করার পর স্রষ্টা তাদেরকে থাকতে দিলেন বেহেস্তে আমার কৌশল দ্বারা আমার ধুকার দ্বারা আমি মানুষকে সেই বেহেস্তারা করেছি সেই থেকে এই মানুষ আমাকে শত্রু হিসেবেই চিনে আর শত্রু হিসেবে নিকৃষ্ট মন্দ খারাপ আকৃতিতে আমাকে অঙ্কন করে কিন্তু মানুষ যত খারাপ আকৃতিতেই আমাকে কল্পনা করুক আমাকে অঙ্কন করুক আমি বড় সুন্দর আমি নিকৃষ্ট আর খারাপ আকৃতিতে মানুষের কাছে ধরা দেই না আমি সুন্দর রব্বি হে পরওয়ার দেগার বিমা আগুয়াইতানি যেহেতু এই মানুষ পিতা আদমকে সেজদানা করার কারণে তুমি আমাকে পদভ্রষ্ট ঘোষণা করলে আমি নানা সৌন্দর্য দ্বারা এই মানুষদেরকে পৃথিবীতে আকৃষ্ট করব আর আমি এই সকল মানুষদেরকেই পদভ্রষ্ট করে ছাড়ব ওর আলী করিমের এই আয়াত পরিষ্কার যে ইবলিসের আগমন শয়তান হিসেবে না শয়তানের আগমন শয়তান হিসেবে না শয়তান মানুষের কাছে আগমন করে সুন্দর হিসেবে শয়তান কোনো মানুষের কাছে শয়তান হিসেবে আগমন করে না শয়তান মানুষের কাছে আগমন করে সুন্দর হিসেবে সুন্দর আকৃতি ধারণ করেই শয়তান আসে উন্নতি সমৃদ্ধি সভ্যতা আধুনিকতা সামাজিকতার লেবাসেই শয়তান যুগে যুগে মানুষদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে ইতিহাস সাক্ষী শয়তান যাদেরকেই আক্রান্ত করেছে যারাই শয়তানের ধুকায় ধুকায় পড়েছে শয়তান দুনিয়াটাকে তাদের কর্মটাকে তাদের কাছে সুসজ্জিত আকারে তাদের কাছে তুলে ধরেছিল নিজ কর্মের উপর নিজ কাজের উপর তাদের অবিচল আস্থা ছিল আল্লাহ কোরআনে মাঝে অতীত জাতির ইতিহাসগুলোও আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে বুঝাচ্ছেন কি পদ্ধতিতে কি পন্থায় তারা শয়তানের ধুকার শিকার হয়েছে তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা فزين لهم الشيطان أعمالهم فهو وليهم اليوم ولهم عذاب أليم وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وقارونا وفرعونا وهامانا وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন ইতিহাসের আজ সম্প্রদায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ইতিহাসের সামদ সম্প্রদায় ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ইতিহাসের প্রতাপশালী বাদশাহ ফেরাউন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ইতিহাসের ধর্নাট্য কারণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি ইতিহাসের চাটুকার হামান ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিভাবে তারা কি পদ্ধতিতে তারা শয়তানের ধুকায় ধুকায় পড়লো একটু বুঝার চেষ্টা করো আমাদেরকে বুঝাইছেন একটু বুঝো একটু বুঝার চেষ্টা করো ইলা মিন আল্লাহ বুঝাচ্ছেন ইলা মিন তোমাদের পূর্ববর্তী যত জাতি অতীত হয়েছে যত সম্প্রদায় পৃথিবীতে এসেছে এই পৃথিবীতে তোমাদের পূর্বে যত ভূখণ্ড যত মানুষ এসেছে গেছে আমি সকলের কাছেই আমার হুকুম পাঠিয়েছি আমি সকলের কাছেই আমার রিসালাত আমার নবীদেরকে পাঠিয়েছি ফাজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম নবীদের শিক্ষা নবীদের হুকুম আমার কিতাব কিতাবের হুকুম তাদের কাছে ছিল তাদের সামনে ছিল আমার কিতাবের শিক্ষা তারা গ্রহণ করে নাই আমার নবীর শিক্ষা তারা গ্রহণ করে নাই এই শয়তান তাদের মন গড়া কাজগুলোকে তাতে তাদের কাছে সুসজ্জিত আকারে তাদের কাছে উপস্থাপন করেছে শয়তান তাদেরকে বুঝিয়েছে যা তোমরা করছো তাই ভালো ফাজাইয়ানা সুসজ্জিত আকারে সুন্দরতম আকৃতিতে তাদের কাছে উপস্থাপন করেছে আমালাহম তাদের কাজকে তাদের কর্মনীতিকে শয়তান তাদের বন্ধু হয়ে গেছে তাদের সঙ্গী হয়ে গেছে শয়তান তাদের বন্ধু সেজে শয়তান তাদের সঙ্গী হয়ে তাদের যাবতীয় কাজগুলোকে তাদের কাছে সুন্দরতম আকৃতিতে উপস্থাপন করেছে আলিম আল্লাহ বলতেছেন আর এই কাজের বিনিময়ে তাদের জন্য আজাবে আলিমের বরাদ্দ হচ্ছে পীড়াদায়ক শাস্তির তারা অধিকারী হচ্ছে কিন্তু শয়তান তো তাদেরকে সুন্দরতম আকৃতির দ্বারা তাদেরকে ধোকায় ফেলেছে আদ সম্প্রদায় ইতিহাসের এক প্রভাবশালী সম্প্রদায় প্রচুর দৈহিক শক্তির অধিকারী সম্প্রদায় আদ সম্প্রদায় ওয়াসামুদা আর সামুদ সম্প্রদায় ইতিহাসের আরেক শক্তিশালী সম্প্রদায় আল্লাহ বলতেছেন তাদের ঠিকানা তাদের আবাসস্থল আজও তোমাদের কাছে পরিষ্কার আজও তোমরা জানো কোথায় ছিল আজ জাতির বসবাস কোথায় ছিল সামুদ জাতির বসবাস আজ এবং সামুদ জাতির বসবাসের জায়গাগুলো আজও আমি তোমাদের কাছে নিদর্শন রূপে রেখে দিয়েছি তোমাদের শিক্ষা অর্জনের জন্য আদ এবং সামুদ জাতির বসবাসের জায়গাগুলো আজও আমি সেই অবস্থায় রেখে দিয়েছি এরাও শয়তানের ধোকার শিকার হয়েছে কিভাবে জাইয়ানা লাহুমুশ তাদের কাছে সুন্দরতম ভাবে উপস্থাপন করেছে সুসজ্জিত আকারে শয়তান তাদের সামনে তাদেরকে দেখিয়েছে তোমরা যা করছো তাই সুন্দর আল্লাহ বলতেছেন শয়তান তাদেরকে পথচ্যুত করেছে পথচ্যুত করেছে তাদেরকে আমার পথ থেকে শয়তান তাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করেছে ওয়াকানু তারা কিন্তু বিচক্ষণ ছিল তারা বুদ্ধিমান ছিল কিন্তু তাদের বুদ্ধি তাদের বিচক্ষণতা শয়তানের চক্রান্ত থেকে ধুকা থেকে তাদেরকে মুক্ত রাখতে পারে নাই ওয়াকারুনা কারুন ছিল ইতিহাসের এক ধর্ণাট্য ব্যক্তি আলী সম্প্রদায়েরই এক ব্যক্তি আল্লাহ এত সম্পদ তাকে দান করেছিলেন কোরআনে করিমের মাঝে আল্লাহ তার আলোচনা করেছেন লাতানু উবিল উসবাতি উলিল কুব্বা শক্তিশালী একদল লোক শুধুমাত্র কারণের ধন ভান্ডারের চাবি এটাকে সুরক্ষার জন্য শক্তিশালী একদল লোক শুধু নিয়োজিত ছিল এত ছিল কারণের সম্পদ কিন্তু কারুন ক্ষতিগ্রস্ত কারণ সফল না ক্ষতিগ্রস্ত কারণ ব্যর্থ আল্লাহ বলতেছেন ওয়া কারুনা ও ফিরাউনা ফেরাউন ব্যর্থ মিশরের চারশো বছরের প্রতাপশালী বাদশাহ ফেরাউন সফল না ব্যর্থ ওয়াহামানা ফেরাউনের মন্ত্রী ছিল এই হামান ফেরাউনের মন্ত্রী ছিল কে হামান হামান ছিল ফেরাউনের মন্ত্রীর নাম আল্লাহ বলতেছেন কারুন ব্যর্থ ফেরাউন ব্যর্থ হামান ব্যর্থ ফেরাউনের কাছে কারুনের কাছে হামানের কাছে আমার নবী মুসা সুস্পষ্ট বাণী সহ উপস্থিত হয়েছিল ফেরাউনের কাছে মুসার দাওয়াত ছিল কারুনের কাছে মুসার দাওয়াত ছিল হামানের কাছে মুসার দাওয়াত ছিল কিন্তু তারা তাদের পৃথিবীর জীবনটাকে দুনিয়াটাকে বড় করে দেখেছিল ফেরাউনের কাছে দুনিয়া দুনিয়ার রাজত্বটাই বড় ছিল হামানের কাছে দুনিয়া দুনিয়ার মন্ত্রিত্বটাই বড় ছিল কারুনের কাছে তার ধন এই ধনটাই বড় ছিল আল্লাহ কোরআনে কিন্তু কানু জয়ী হতে পারে নাই কানু কারুন কিন্তু বিজয় অর্জন করতে পারে নাই অমা কানু সাবিকিন হামান কিন্তু বিজয় অর্জন করতে পারে নাই আজ জাতি বিজয় অর্জন করতে পারে নাই সামুদ জাতি বিজয় অর্জন করতে পারে নাই ফাকুল্লান যখন তারা তাদের কাজ দ্বারা তাদের কর্মনীতি দ্বারা আমার হুকুমকে লঙ্ঘন করেছে তাদের অপরাধের কারণে এদের সকলকেই আমি পাকরাও করেছি বুঝার ব্যাপার ফেরাউনের কাছে তার কাজ ভালো ছিল ফেরাউন বুঝতে পারে নাই আমি ভুল করতেছি কারণ বুঝতে পারে নাই আমি ভুল করতেছি কারণ এটাই বুঝেছিল যা করছি ঠিকই করছি আজ সম্প্রদায় বুঝে নাই যে যা করতেছি অসুন্দর করতেছি বরং এটা বুঝছে যা করতেছি এইটাই সুন্দর শয়তান তার সৌন্দর্যের মাধ্যমে মানুষকে ধোকার পথে নিয়ে যায় ফেরাউনকে ধোকার পথে শয়তান নিয়ে গেছে সৌন্দর্যের মাধ্যমে নানা সৌন্দর্য দ্বারাই ফেরাউনকে শয়তান ঢুকায় ফেলেছে কারুনকে ঢুকায় ফেলেছে হামানকে ঢুকায় ফেলেছে আজ জাতিকে ঢুকায় ফেলেছে সামুদ জাতিকে ঢুকায় ফেলেছে ইতিহাসের যত ধ্বংসপ্রাপ্ত জাতি শয়তান তাদেরকে ঢুকায় ফেলেছে নানাহ সৌন্দর্য দ্বারা আকৃষ্ট করে এই সঙ্গী শয়তান তার ধুকায় ফেলার পদ্ধতি হল সৌন্দর্য শয়তান কখন ধুকায় ফেলে ওর আনে করিম আল্লাহ তারও আলোচনা করছে কখন একজন ব্যক্তিকে শয়তান ধুকায় ফেলতে পারে আল্লাহর হুকুম দেখে যখন ফিরে যায় আল্লাহর হুকুম থেকে যখন ফিরে যায় আল্লাহর হুকুম এদিকে আসো যখন একজন মানুষ দুদুল্য মান একটা অবস্থার মাঝে ভুগে ফিরে যাওয়ার চিন্তা করে অগ্রসর হয় না আজান হয়ে গেছে হাইয়া আলাহ আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ আসো কামিয়াবির দিকে আসো যখনই আহ্বান একজন ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে আর সে চিন্তা করে যাব আমার তো কাজ আছে রহমানি যখনই কোনো ব্যক্তি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে মাইয়া আসু সে যখন ফিরে যাওয়ার চিন্তা করে এক তার সঙ্গী হয়ে যায় কারিন তার সাথেই সে থাকে শয়তান তার সাথে থেকে তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেয় আর তাকে বুঝাতে থাকে তুমি যা করছো ভালো করছো এই কাজটাও একটা ভালো কাজ যে কাজটা করতেছো এই মুহূর্তে এই কাজটা তো একটা ভালো কাজ এই কাজটাকে ছেড়ে তো ওই কাজটা এখন না করলেও চলে এই বুঝটা শয়তান তৈরি করে আল্লাহ বলতেছেন হাত্তা ইদা যা আনা আর শয়তান তাকে আমার পর্যন্ত আসা পর্যন্ত এই বুঝের উপর চালিত করে শয়তান আমার পর্যন্ত আসার আমার কাছে আসা পর্যন্ত এই বুঝের উপর তাকে পরিচালিত করতে থাকে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা তাদু আলা আদবারিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা যে ব্যক্তি মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা তার কাছে আল্লাহর পথ পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহর পথটাকে সুস্পষ্টভাবে চিনার পরও যারা পিছন দিকে চলে যায় আল্লাহর পথে আসে না ভিন্ন পথে চলে যায় আল্লাহর পথ চিনে যে এই পথটা আল্লাহর বুঝে এই হুকুমটা আল্লাহর বুঝার পরও চেনার পরও যখন কোনো ব্যক্তি ভিন্ন পথে চলে শয়তান শয়তান তার কাছে তার কাজটাকে সুসজ্জিত আকারে তুলে ধরে ও আমলা আলাহম আর তাকে বিভিন্ন মিথ্যা আশা আকাঙ্ক্ষা তাকে দিতে থাকে তাদেরকে বিভিন্ন আশা দিতে থাকে এই সময়ের মাঝে তোমার এই হয়ে যাবে এই সময়ের মাঝে তোমার এই হয়ে যাবে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো এই সময়টাকে কাজে লাগাও এই সময়টা অনেক দামি এই সময়টা বসে থাকো এত এত লাভ তোমার অর্জিত হবে এই বুঝটা শয়তান থেকে দিতে থাকে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা যারা হেদায়েত আল্লাহর পথটাকে চেনার পরও আল্লাহর পথে চলতে যারা অস্বীকৃতি জানায় যারা রসুলের পথ চিনার বড় রসুলের বিরোধিতা করে যারা আল্লাহর পথকে চিনার পর আল্লাহর পথে আসতে নিজেকে বাধা প্রদান করে শুনে রাখো আল্লাহর কোনো ক্ষতি তোমরা করছো না আল্লাহ বুঝাচ্ছেন দেখো আমার পথে আসছো না আমার হুকুম মানছো না তোমাদের এই কর্মনীতি তোমাদের এই কাজ দ্বারা আল্লাহর কোনো ক্ষতি কিন্তু তোমরা করছো না তোমরা তোমাদের নিজেদের কাজটাকেই ধ্বংস করছো নিজেদের হায়াতটাকে তোমরা ধ্বংস করছো আল্লাহর ক্ষতি তোমরা করছো না হাইয়া আলাসলা আসো নামাজের দিকে আসো হাইয়াল ফালাহ আসো সফলতার দিকে আসো আল্লাহর এই ডাক শোনার পরও তোমরা যারা আসছো না আল্লাহর কোনো ক্ষতি কিন্তু তোমরা করছো না তোমরা তোমাদের নিজেদের আমলগুলোকে নিজেদের সময়গুলোকে নিজেদের মূল্যবান জীবনটাকেই তোমরা নষ্ট করছো আল্লাহ বুঝাচ্ছেন আমাদেরকে এই শয়তানটাকে একটু চেনার চেষ্টা করো শয়তানটাই তোমাদের দুনিয়াটাকে দুনিয়ার জীবনটাকে তোমাদের ব্যবসাটাকে তোমাদের লাভটাকে তোমাদের চাকরিটাকে তোমাদের কাছে সুসজ্জিত আকারে তুলে ধরে তোমাদেরকে আল্লাহ সম্পর্কে ঢুকায় ফেলছে হাত্তা ইদা যা আনা শয়তান এই ধোকার মাঝেই তোমাদেরকে রাখবে আমার কাছে আসা পর্যন্ত শয়তানকে চিনবে তোমরা সেই দিন চিনবে যেদিন তোমরা আমার কাছে আসবে আল্লাহ কোরআনে বুঝাচ্ছে সঙ্গী শয়তানটাকে সেদিন চিনবে যেদিন তোমরা আমার কাছে আসবে হাত্তা ইদা যা আনা যেদিন আমার কাছে তোমাদের ঠিকানা হবে আমার কাছে যেদিন তোমাদেরকে আসতে হবে কলা সেদিন তারা বলবে ইয়া লাইতা হায় রে বাইনি ও বাইনাকা বদল মাসরি কাইনি শয়তান্তর মাঝে আর আমার মাঝে যদি পূর্ব আর পশ্চিমের ব্যবধান থাকতো এই শয়তান সাথী সেদিনে আফসুস থাকবে যদি এই দোকান এই ব্যবসা আর এই অফিসের সাথে আমার যদি হাজার বছরের দূরত্ব থাকতো কারণ আমি তো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছি এসবের সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হয়ে আল্লাহ বলতেছেন সেদিন আমি জবাব দেব ইজালাম তুম তোমরা নিজেদের উপর যখন জুলুম করে আমার কাছে উপস্থিত হয়েছ আজকের এই আফসোস তোমাদের কোনো কাজে আসবে না আজকের এই আফসোস আজকের আফসোস তো তোমাদের কোনো কাজে দেবে না আজকে তো সেই শত্রু শয়তানের সাথেই তোমাদেরকে চিরদিনের জাহান্নামের মাঝে থাকতে হবে ওই নিকৃষ্ট শয়তান যেই শয়তানের আকৃতিটাকে আঁকার জন্য তুমি বাথরুমকে নির্বাচন করতে আজকে তো তোমার আর শয়তানের ঠিকানা ঠিক সেই একই ঠিকানায় জাহান্নাম وقال الشيطان শয়তান সেদিন ভাষণ দিবে আল্লাহ কোরআনে আমাদের কি বুঝাচ্ছেন সেদিন শয়তান ভাষণ দেবে লাম্মা কুজুয়াল আমরু যখন সমস্ত ফয়সালাগুলো আল্লাহ তালার পক্ষ থেকে সম্পাদিত হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদেরকে জাহান নামে নিক্ষেপ করার জন্য সারিবদ্ধভাবে যখন দাঁড় করানো হবে শৈতান তখন শয়তান সে দাঁড়িয়ে যাবে বলবে আমার কিছু বলার আছে শয়তান দাঁড়িয়ে বলবে দেখো আল্লাহ যে ওয়াদা তোমাদেরকে দিয়েছিলেন আল্লাহর ওয়াদা সত্য ছিল ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক শোনো শোনো আল্লাহর ওয়াদা সত্য ছিল আর আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম আমিও তোমাদেরকে প্রলব্ধ করেছিলাম আমিও তোমাদেরকে লোভ দেখিয়েছিলাম আমিও তোমাদেরকে শান্তির একটা ভিন্ন পথ তোমাদের সামনে আমিও প্রদর্শন করেছিলাম আজকে আমার সমস্ত ওয়াদাগুলোকে আমি ভঙ্গ করলাম আখলাফতকম আজকে আমার সমস্ত ওয়াদাগুলো বাস্তবায়ন করতে আজকে আমি ব্যর্থ শয়তান বলবে আমি ব্যর্থ আমি আশা দিছি কিন্তু সেই তোমাদের সে আশা পূরণের ক্ষমতা তো আমার নেই ওমা কানালিয়া আলাইকুম মিন সুলতান দুনিয়াতেও তোমাদেরকে আমি ধোকা দিছি কিন্তু তোমাদের উপর দুনিয়াতেও আমার কোনো ক্ষমতা ছিল না অমা কানালিয়া আলাইকুম মিন সুলতান তোমাদের উপরে না আমার কোনো ক্ষমতা ছিল না ইল্লা আন্দাউতুকুম আমার শুধু ক্ষমতা এতটুকু ছিল আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি ইল্লা আন দাউতুকুম আমি শুধুই তোমাদেরকে দেখেছি কোনো ক্ষমতা আমার ছিল না আমার ডাকে তোমরা সারা দিয়েছ আমার ডাকে তোমরা সারা দিয়েছ ফালা তালুমুনি সুতরাং তোমরা কেহ আজকে আমাকে তিরস্কার করো না ওয়ালুমু আনফুসাকুম নিজেদেরকে তিরস্কার করো নিজেদেরকে তিরস্কার করো মা আনাবি মুসরেখি কুব না আজকে আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না অমা আংতুম বিমুসরেখিয়া আর তোমরাও আমাকে কোনো সাহায্য করতে পারবে না ইন্নি কাফারতু বিমা আশরাক তুমুনি মিন কাবলু ইতিপূর্বে তোমরা যা যা করেছো আমি সমস্ত কিছুকে আজকে অস্বীকার করছি অস্বীকার করছি তো আল্লাহ বলছেন যারা শয়তানের পথে চলেছ শয়তানের দেখানো পথে যারা আকৃষ্ট হয়েছ নিজেদের উপর জুলুম করেছ আলিম নিশ্চয়ই জালেমরা সেদিন পীড়াদায়ক শাস্তির মাঝে তাদের বসবাস হবে চিরদিনের জন্য যাহার নাম তাদের ঠিকানা হয়ে যাবে কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না না তাদের সম্পদ তাদের কোনো কাজে আসবে না তাদের সন্তান তাদের কোনো কাজে আসবে কেউ থাকবে না আজকের ব্যবসা থাকবে না আজকের নেতৃত্ব থাকবে না আজকের ধন ভান্ডার থাকবে না কিছুই থাকবে না একাকি ভাবে তাকে জাহান্নামের অধিবাসী হতে হবে একাকি একাকি তাকে চিরদিনের জন্য জাহান নাম সেই জাহান নামের মাঝে তাকে প্রবেশ করতে হবে কেউ তার থাকবে না আর ঠিক সেই একই সময়ে আমানু যারা ইমান এনেছে ও আমিলুসালিহাত সৎকর্মের উপর জীবনকে যাপন করেছে আল্লাহ বলতেছেন তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন জান্নাতের মাঝে তাজির ইমিন তাহাতিহাল আনহার সেই জান্নাতের নিম্ন দেশে নানাহ নহর প্রবাহিত থাকবে খালিদিনা ফিহা বিইذনি রব্বিহিম নিজ প্রভুর হুকুমে সেই জান্নাতের মাঝে নেককার লোকদের বসবাস চিরস্থায়ী বসবাস হবে চিরস্থায়ী বসবাস হবে দিয়ে অভিবাদনের মাধ্যমে তাদেরকে জান্নাতের মাঝে প্রবেশ করাবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে চিরদিনের জান্নাত চিরদিনের জান্নাত চিরদিনের জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হবে আল্লাহ কোরআন দ্বারা আমাদেরকে ডাকছেন আমাদেরকে বুঝাচ্ছেন আমার ওয়াদা সত্য আমার কোরআন সত্য আমার নবী সত্য নাস হে মানুষেরা শুনো নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর জান্নাত সত্য পরকাল সত্য জাহান্নাম সত্য নবী সত্য কোরআন সত্য ফালা তাহুর রান্নাকুমুল হায়াত দুনিয়া দুনিয়ার জীবন দুনিয়ার জীবনের চাকচিক্য তোমাদেরকে যেন ধোকায় না ফেলে ওয়ালা ইয়াহুর রান্নাকুম বিল্লাহিল গারর সেই ধোকাবাজ শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে হে মানুষ শোনো এই শয়তান তোমাদের শত্রু শয়তান তোমাদের শত্রু এই শয়তান তোমাদের শত্রু শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করো না লা তাত্তাবিউ খুতুয়াদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ওদখলু এসে যাও ইরজিই এসে যাও ইলা রব্বিকি তোমার প্রভুর কাছে এসে যাও ওদখলু ফিস সিলমি প্রবেশ করো ইসলামে প্রবেশ করো আল্লাহর হুকুম মতো নিজ জীবনটাকে গড়ে তুলো আদব্বা শয়তানকে শত্রু রূপে গণ্য করো ইন্নামা হিজবাহু শয়তান তো তার অনুসারীদেরকে নিয়ে যায় ইলা আদাব ইস্তাইন জাহান নামের দিকে নিয়ে যায় সালাম আর আল্লাহ তোমাদেরকে ডাকছেন জান্নাতের দিকে ডাকছেন হাইয়া আলাহ আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ আসো কামিয়াবির দিকে আসো এই জান্নাত এই নামাজ তোমার ঠিকানা চিরদিনের জন্য জান্নাতের মাঝে করে আজান হলে আর কোনো কাজ না আজান হলে এক কাজ সেই কাজটা কি ইনশাল্লাহ আজান দিলে কয় কাজ একটু কন্যা আজান দিলে কয় কাজ কাজটা কি কবে থেকে আল্লাহ তালা তৌফিক দান করো আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম